বুনিয়াদী ভাবে তাকে চিন্তা কাজ অবশ্যই করতে হবে এর কোনো একটা বাদ দিয়ে সে দিনের উপরে উঠতে পারবে না দিন মানুষের জন্য উদ্দেশ্য এটা হাসিল হল এটা কামিয়াব তাই রিক্সা চালাক গাড়ি চালাক কামিয়াব দিন যার ভিতরে আসলো না সে নাকাম তাই সারা দুনিয়া প্রেসিডেন্ট হয়ে যায় ধনী হোক গরিব হোক নাকাম তার সম্পর্কে একথা বলার সহি তার ষোলো আনা মিশা ষোলো আনাই বাতিল হয়ে তো আলহামদুলিল্লাহ বলেছিলাম এই দিনে উঠতে গেলে ইমানের জন্য মেহনত করতে হবে এর আগে আর উঠতে ইমানের আগে ইমান থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই এবং সেই ইমানের মৌলিক বিষয় বলেছিলাম যে আল্লাহর উপর ইমান আসতে হবে রেস্তার উপরে আসমানি কিতাবের উপরে নবী রসুলদের উপরে শেয়ামত দিবসের উপরে তাকসির উপরে আর কেয়ামতের ময়দানে পুনরুত্থান হবে এর আর এগুলো দেখা প্রত্যেকটা শাখা আছে এই সবগুলো মিলে বিশ্বাস করার নাম আর কোন একটা বয়স বা তার শাখা অবিশ্বাস করার নাম বেইমান মমিন হওয়ার জন্য সবগুলো বিশ্বাস করা জরুরি কাফের হওয়ার জন্য কোন একটা সাইড কোনো একটা শাখা প্রশাখা অবিশ্বাস করা যথেষ্ট বেইমান হওয়ার জন্য কাফের হওয়ার জন্য সবগুলো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই সুতরাং স্পষ্ট এটা হাসিল করার জিনিস এটা পৈতৃক সূত্রে পাওয়ার জিনিস পৈতৃক সূত্রে কেউ ইমানদার হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না এটাও হওয়া যায় না প্রত্যেকে ব্যক্তিগতভাবে শিখতে হবে তারপর অনেকে প্রশ্ন করা হুজুর আমি মুসলমানের ঘরে আসলাম আর দেশ চলে গেলাম আর এক জায়গায় চাষের ঘরে আসলো গোলদোবে চলে গেল আমার এরকম কিছু মানে আছে আমি বেড়তে চলে গেলাম আর ওই জায়গার কি অপরাধ হিন্দুর ঘরে আসতে দিতে হবে বাচ্চাদের একটা মূর্তি পূজা করতে দেওয়া পড়ছে অনেকের এটা হয় ওর অপরাধটা কি আর আমার কোরবানিটা কি আজকে মুসলমানের ঘরে চলে গেলাম তাদের এই ধারণা ভুল যাদের মুসলমানের ঘরে আসছে আর পঁয়ত্রিশ সূত্রে ইমানদার হয়ে গেছে তাই দেশে চলে যাবেন এই মৌলিক ধারণাটাই ভুল মেহনত করে ইমান শিখতে হবে আপনাকে যেমন কাপড়ের ছেলে ছেলেমেয়ে শিখতে হবে আপনি মুসলমানের ঘরে আপনার দেখতে চলে যাবেন এমন কোন ঠিকাদারি কোনো নবী নতুন নেয় নাই কোরআন হাতে কোথাও নেই মনে করে ব্যক্তিগত দায়িত্বে মনে করছে কোরআন হাতে মুসলমানের বাচ্চার জন্য এরকম বিশেষ হাতি বিশেষ আল্লাহ তারা কোথাও করে মুসলমানের ঘরে আসো যাও এই কুমার তোমাকে দেখতে দিয়ে কোনো কোনো হাতি ওই হিন্দু ছেলে তারপরে ছেলে তাকে ইমান শিখতে হবে আপনি মুসলমানের ঘরে আসছেন আপনাকেও শিখতে হবে তাহলে আল্লাহ তারা স্পেশাল হাতি মুসলমানের ছেলের জন্য কোথায় পাবে আল্লাহ তো সকলের জন্য বাধ্যতামূলক করবে মুসলমানের ঘরে আছে তাকে ইমান শিখতে হবে হিন্দুর ঘরে আছে তাকে ইমান শিখতে হবে তখন তাকে জান্নাত দেওয়া হবে তার আগে মুসলমানের ছেলে জান্নাত পাবে তা হিন্দু ছেলে জান্নাত পাবে তার সাথে আল্লাহ কোনো আত্মীয়তা কারোর জন্য কোনো বিশ্বাসের আয়াত নেই এখানে নদীর বাপে ব্যাখ্যা পাইছে না এখানে নবীর ছেলে ব্যস্ত পারতেছে না এখানে নবীর দিদি ব্যস্ত পারতেছে না এখানে নবীর চাপা ব্যস্ত পারতেছে না তা আপনি কোথেকে আসছেন আপনাকে এক্সপ্রেশন ছাড় দেওয়া হবে ইমানের মেহনত ছাড়াই আপনাকে ব্যস্ত দিয়ে দেওয়া হবে নবীর বাপে ব্যস্ত পাইতেছে না নবীর ছেলে ব্যস্ত না আমাদের নবীর চাপা পাইতেছে না নবীর দিদি ব্যক্তিছে না লুট তাদের দিদি ইমান নসিব হয় নাই থাকে এই ধারণাই বলো যে ওদের কি অন্যায় ওরা তো জমে গেল আর আমার কি কুরবানি মুসলমানের ঘরে আসতে বলে দেন প্রশ্নই করো আপনার দেশের কথা কে করবে কষ্ট ইমান আসতে করে তো দেশের অবাধ পঁয়ত্রিশ সূত্রে মুসলমান এরপরে কোনো অদা করা হয় বলেছিলাম ইমান শিখতে হবে নামাজ প্র্যাকটিক্যাল মস্তের দ্বারা শিখতে হবে এটা দেখা দেখে নামাজ পড়তেছি এই নামাজের সাথে রসুলের নামাজের সাথে খুব কম সম্পর্ক হবে আজকে আমাদের সমাজের নিরানব্বই জন মুসলমান দেখা দেখে নামাজ পড়তেছে কোন মুক্তি থেকে নামাজ কষ্ট করে নাই নামাজের প্রশিক্ষণ নেয় নাই আমার নিজের খুব চিন্তা হবে সেই নামাজে একান্ন সুন্দরের মধ্যে হ্যাঁ, পাঁচচল্লিশটা মানে গায়ে পাঁচটাটা আছে কিনা সন্দেহ এইরকম নামাজ আপনার কাছে কবুল হবে এই আজকে মুসলমানদের নামাজ যার মধ্যে একান্ন শূন্যতের আমার ধারণা পাঁচচল্লিশটাই নেই একান্ন বছর বয়স হয়ে গেছে একান্ন শূন্যতের খবর যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দশবার নামাজে প্রশিক্ষণ দিলেন আমরা একবারও দিলাম আমার নিজেকে নামাজই দাবি করছি আমি একজন নামাজ আমি একজন চিন্তা এগুলো আমাদের আকাশ সুযোগ চিন্তা যার সাথে বাস্তবতার কোনো মিল আপনি নামাজ কার থেকে নামাজ শিখছেন কার থেকে আপনি নামাজ শিখছেন তবে এখনো নামাজ আরে দেখা থেকে নামাজ আল্লাহ কি মূল্য হবে তার কোনো সুন্দর নেই যার মধ্যে কোনো সুন্দর সুন্দর নেই আল্লাহ দশবার শিখেছে একবার কিসের উপরে দাবি দাবি একজন নামাজ এই নামাজের সাথে রসুলের নামাজের কি সম্পর্ক এটা আপনার আমার মন করা নামাজ শিখতে হবে ওলামায়ের হবে যে নিজের হাত তোলা দেখাই হবে আমি কান বরাবর হাত এইভাবে তুলি আমি রুকু এইভাবে করি চিন্তা এইভাবে করি বৈঠক এইভাবে করি সালাম এইভাবে ফেরাই তারপর শেষ করতে হবে তখন ধরা হবে ওলামা একরামের সাথে খুব মহব্বত আছে হ্যাঁ? দাওয়া তো তমলিকে খুব সময় লাগাই তোরা ফাঁসায় বলো ফাঁসায় বলতে গেলে আমার দশটা উৎপাদ দেয় আপনি এই মসজিদ বানাই দিলেন মাদ্রাসা বানাই দিলেন সমস্ত বুজুর্গারে দিয়ে আর দিয়ে করলেন দেশে বিদেশে বহু চিন্তা লাগাইলেন এগুলো আপনার কি কাজ আছে আপনি তো চিল্লার অর্থই বোঝেন চিল্লার অর্থই বোঝেন অর্থই বোঝেন এই জন্য হয় আজকে তোলামারা সময় দেয় তবলিগে সময় দেয় এদিক নিয়ে বার্তা করে না আলেম পায় না আলেমরা ধরে না আর মাস্টার দলরা আলেম পায় না রেলওয়ে জীবন আর ডাক্তার ইঞ্জিনিয়ার আমি বানাই যায় ইসলাম কি বুঝতে এর কি বুঝতে ইসলাম সব রেজাল্ট হয় হাতি দেখার চেষ্টা হয় হাতি দেখতে হাতি কিরকম একজন বললো খাম্বা মসজিদে খাম্বা আছে না বলতে আর একজন বললো হাতি কিরকম তো তুলা নেই ফেরানো ভিতরে হাত যে যেটা ধরে আসছে ও করছে একটা হতো হাতির একটা হলো আমার মতো করলে হাতি হলো তোমার মতো করলে হাতি হলো কিন্তু বেচারা অল্প ছিল যে পর্যন্ত দেখতে এই মতো করছে এখন ওলামারা পরিমাণ সময় লাগানোর দরকার ছিল আমি যে মাদ্রাসা এই মাদ্রাসার উত্তাপ সার লাগা দেওয়া রমজান আসতেছে চিল্লা ছাত্ররা সব চিল্লা লাগা দেওয়া বলে দিচ্ছে এক বন্ধ বাড়ি দেবা আর এক বন্ধ কমিটি দেবে সব কমিটি এইভাবে সমস্ত মাদ্রাসা সময় দিত যেভাবে জামিয়া রহমানের দিচ্ছে তাহলে যে লোকগুলো তবলিগি দেওয়া হয়েছে এই লোকগুলো অনেক শিখতে পারবে ইসলাম সম্পর্কে একটা সহি ধারণা একটা পরিপূর্ণ ধারণা একটা কমপ্লিট ধারণা পাই আলেমদের পরিপূর্ণ সহযোগিতা না করার দরুন রক্ষা আমাদের না করার দরুন এখন তারা বাধ্য হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার এটাকে বানাই দিচ্ছে আমি ওদের ইসলাম বুঝে দিতে ওটা ওই হাত অন্ধের হাতি দেখার মতো ইসলাম হয়েছে হাত অন্ধ যে হাতি দেখে আসছিল আর যে ব্যাখ্যা দিচ্ছিল ওর ব্যাখ্যা তো ওই বলছে তার বয়ানে তো কমপ্লিট ইসলাম আসতে যেহেতু সে কমপ্লিট ইসলাম পায় নাই এখানে দরকার ছিল আলেম আলেম যাই নাই কেউ মসজিদ নিয়ে বয়ে রয়েছে কেউ মাদ্রাসা নিয়ে বয়ে রয়েছে কেউ গভীর থাকতে রাজি এদিকে তারা কোরআন আমির হয়ে গেছে হয়ে এক সাইড বুঝে বুঝাই তার সাথে তারা সময় লাগাইছে তারা বুঝছে এই দাওয়াত তো আর কিছু লাগবে ইসলাম হয়ে গেছে দাওয়াত কিসে দেবে না দাওয়াত দিলে ইমান ইমান জানতে হবে না কিসের নামে না কি কি পয়েন্ট বিশ্বাস করার নামে ইমান জানতে হবে না কিসের দাওয়াত দিবেন দাওয়াত দিলেন নামাজ নেই তখন নামাজ শিখতে হবে না নামাজে দাওয়াত দিলে হয়ে গেল শিখতে হবে না নামাজে কোনো প্রশিক্ষণ দিতে হবে না নুরানি পদ্ধতিতে কোরআন ঠিক করতে হবে না যদি কেউ কোরআন গলত করে তার নামাজ হয় কোরআন যদি গলত করে কোরআন গলত করে তার নামাজ হয় তার নামাজ বাঁচে এখন ওই বিষয়ে যা শিখতে এটাই দিচ্ছে এটাই একটা আবার একটা আবার আলেম থাকতো বুঝে তো ভাই এই পাঁচটা যদি সচেতন করছিলেন ইসলাম ইমান আমল কি করতে হবে উন্নত করে করতে হবে বৃদ্ধি হালাল রাখতে হবে বান্দা হক আদায় করতে হবে আধিপত্য বৃদ্ধি করতে হবে এই পাঁচটা জিনিসের নাম কমপ্লিট ইসলাম আর যেহেতু আমরা শেষ উন্নত আর কোন নবী আসবে না কাজেই আলেম হোক আলেম না হোক প্রত্যেককে দায়িত্ব দেওয়া হচ্ছে দাওয়া প্রচার করবে সেই রাস্তাগুলি অন্যতম দেওয়া আলেম হইলে বুঝাইতে পারত এই পাঁচটা জিনিসের নাম হল কমপ্লিট ইসলাম ইমান ঠিক কর ইবাদত বন্দীকে সুন্দর পরিচয় করো রিজিক হালাল রাখো বান্দার হক আদায় করো আত্মশুদ্ধি করো এই পাঁচটা একসাথে যখন হবে তো তার নাম দিন একটাও যদি বাদ দেয় তো দিন হবে না আপনাকে নামাজদার বলা যাবে রোজাদার বলা যাবে হজদার বলা যাবে জাকাতদার বলা যাবে দিনদার বলা যাবে দিনদার বলতে হলে পাঁচশোটা থাকতে হবে আগে ভুলে তাহলে সে কমপ্লিট দেখাচ্ছি যে পাঁচশো লাগবে এবং এই পাঁচশোটা দাওয়া দিতে হবে আর কোনো নদী আসবে না এই দাওয়াতের কাজ আলেমদেরকেও দেওয়া হচ্ছে যে আলেম না তাকেও দেওয়া হচ্ছে কাউকে দাওয়াতের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয় নাই কাউকে দাওয়াতের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয় নাই যে দিনের একটা কথা জানে তাকেও দায়িত্ব দেওয়া প্রথম ওই একটা কথা বলছে আচ্ছা, আলেম হলে বুঝাই তো এই পাঁচটা জিনিস আপনি আমি হাসিল করি আর এই পাঁচটা জিনিসের দাওয়াত লাগাই ولا আছে একটা মাধ্যমে তামাম গুনায় কবিরা ছাড়ো আত্মশুদ্ধির মাধ্যমে কবিরা ছাড়ো এই চারটা তো আমি সালেহাত ওয়াসাওয়া হাত অন্য ভাইকে ইমানের দাওয়াত দাও ওয়াসাওয়া সব অন্য ভাইকে এই চারটে নেক দাওয়াত দাও পুরা ইসলামের কমপ্লিট কর্মসূচি বলে নিজের ইমান ঠিক করো আর এই চারটি জিনিসের নাম নেকামল ঠিক করো অন্যকে ইমানের দাওয়াত দাও অন্যকে এই চারটে নেকামলের দাওয়াত দাও এই উন্মত একা নেকামল করে দেখতে দেখতে পারবে না তার জন্য নামাজ পড়া যেরকম খরচ নামাজের দাওয়াতটা ওইরকম খরচ ইমান ঠিক করা যেরকম খরচ ইমানের দাওয়াতটা ওইরকম খরচ ঠিকই হবে এই কথাটা বলতে গেলে একটা আলেম লাগে আলেম তো গতি থাকতে রাজি নেই তাহলে একটা পাবলিক করতে গেলে শিখবে পাবলিক এখন দাওয়াত তো দিলেন আত্মশুদ্ধি করো গুণা ছাড়ো যে জিনিসটা থেকে দাওয়াত দিলেন সেটা তো বেশি জরুরি সেটা বাদ দিয়ে দাওয়াতটা কেন জরুরি হয়ে গেল আপনি এখানে খেলা দাওয়াত দিলেন ভাই ওদিন আমার বাড়িতে খেলা গেল দাওয়াতটা বেশি জরুরি না আপনার বাড়িতে খানা খাওয়াটা জরুরি আমাদের দাওয়াত দিতে আপনার আপনাকে দাওয়াত দিতে বলা হয়েছে ইমান ঠিক করার জন্য দাওয়া দিতে বলা হয়েছে নামাজ ঠিক করার জন্য কোরআন ঠিক করার জন্য যেটা কোনো দাওয়াত দিচ্ছেন ওটা ধরে একটা মূল উদ্দেশ্য ওটা ধরে একটা খাম্বা খাম্বাটা প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিতে বলা হয়েছে এই কথাটা আপনাকে বোঝেন বলতেছিলাম নির্ভর করতে গেলে এই তিন থেকে এড়ায় কোনো মানুষের জন্য চিন্তা করা সম্ভব হবে ইমানে মেহনত করতে হবে নামাজ সই করার মেহনত করতে হবে কোরআন সই করার মেহনত করতে হবে এটা হলো ফাউন্ডেশন আমি বলেছিলাম ঠিক আমাদের এটা দায়িত্ব দেওয়া হয়েছে লাগাতে না লাগুন কি রসুল্লাহি উৎপাদন তোমরা চব্বিশ ঘন্টা চাকরি করবা এই ব্যাপারে তোমাদের রসুলকে বাড়ানো হলো আদর্শ তাহলে কি বোঝানো তোমাদের সকল কর্মকাণ্ডের জন্য মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ বানানো হল এটা আয় লাখাতে চান লাখুন কি রসুল্লাহ ভাষা এর অর্থ হলেই চব্বিশ ঘন্টা আমরা দায়িত্ব পারব ওইখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তরিকা ঘুরছি রসুল্লাহকে আদর্শ বলার অর্থ এই যে আপনি যে কোনো কাজ করবেন খেলা খেতে পারবেন তাকে রসুলের তরিকা বুঝতে হবে কাপড় পরিধান করতে রসুলের তরিকা বুঝতে হবে ঘুমাইতে দেখেছেন রসুলের তরিকা খুঁজতে হবে বাথরুমে দেখেছেন তরিকা খুঁজতে হবে দিদির সাথে আচরণ করতেছেন রসুলের তরিকা খুঁজতে হবে বাজার করতে দেখতেছেন রসুলের তরিকা খুঁজতে হবে দোকানে বসতেছেন রসুলের তরিকা খুঁজতে হবে সেখানে যাবে কোথায় খুঁজতে হবে আমাদের দেশের কোন কাজ এরকম নেই যেখানে রসুলের তরিকা নেই তো আমরা যাতে প্রত্যেকটা কাজে রসুলের তরিকাকে আমাদের জেন্দিগিতে বাস্তবায়ন করি কোথায় এর উদ্দেশ্য আমাদের কাজ আলাদা في رسول الله আচ্ছা, আচ্ছা। তোমাদের প্রত্যেকটা কাজে উত্তম আদর্শ এর থেকে ভালো আদর্শ কেউ দিতে পারবে না যারা টেকনিক্যাল দিকে হ্যাঁ যারা কমান নিজামের দিকে গড়ে দিচ্ছে তারা সব গুমরাহের মধ্যে আছে আল্লাহ বলছে সবচেয়ে উত্তম আদর্শ আমরা রসুল তাহলে আপনার গণতন্ত্র সমাজতন্ত্র এরা ভালো আদর্শ করতে দিবে সবচেয়ে কালো দিতে যে কারণে গণতন্ত্রের সাইড এফেক্ট হল সমস্যা গণতন্ত্রের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া কি সমস্যা সেই সমস্যাটা এখন বিলুপ্তির পড়ছে এখন গণতন্ত্ররা বলছে যে সুতরাং বোঝা গেল না আমাদের দেখি তোমাদের তাদের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই পার্শ্ব প্রতিক্রিয়া যদি বিলুপ্ত হয়েও যায় তোমারটা ঠিক কিভাবে তোমারটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে পরে জন্ম নিবে ওদের জন্ম না মানে মাসুমের মরুক তোমারটা গেল ওটা তো প্রমাণ হয়ে গেছে কিভাবে ছিল একমাত্র ভিতরে লাভ একমাত্র ঠিক আছে ইসলাম এই কারণে আজকে মুসলমানদেরকে সারা দুনিয়াতে দমন করা মুসলমানদের আর কোন অপরাধ নেই মুসলমানদের আর কোন অপরাধ নেই তাদের কাছে ইসলাম আছে এই ইসলাম যেই দেখতেছে সেই কবুল করছে যেই দেখতেছে সেই কবুল করছে এই কারণে তারা শঙ্কিত আমাদের হয়তো টিকবে না আমাদের শিখবে না আমাদের এই বস্তা বস্তা মতো ইসলামের সামনে শিখবে এখন তারা উত্তর মুসলমানদেরকে জঙ্গিবাদী অমুকবাদী নাম দিয়ে পাবে তারা ভালো করে জানে এরা কিছু এখন জঙ্গিবাদী না এরা খুবই শান্তিপ্রিয় দেখেছিল তারা এই টাইপের শিখছে যে মুসলমানদেরকে মারতেছে যাতে ইসলাম আগে বাড়তে না পারে ইসলামের আদর্শ সামনে তাদের আদর্শ টিকতেছে না এই জন্য মূল কারণ শুধুমাত্র উপর অত্যাচার করা মূল কারণ হবে এইটা তাদের তারা যেটাকে আসমানি কিতাব বলছিল সেগুলো আসমানি কিতাব বাইবেল রূপ লিখিত সমাচার এগুলো আসমানি কিতাব তো বিজয় কোথায় আসমানি কোনো কিতাব কথিত আরে কথিত জন্য একজন লোক লাগবে না শরীরকে আমাদের হাদিসের কিতাবে একদম প্রত্যেকটা হাদিস চলা তার থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সমাজ বয়ান আমি যে হাদিসটা লিখলাম আমি কার কাছে তিনি কার কাছে তিনি কার কাছে এইভাবে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে কোন একদিন আমি চাইবেন না কথিত আমাদের কথিত থাকলো আপনারা করে নিচ্ছেন লোক লাগবে না সনদ লাগবে না আমাদের ইসলামে একটা জায়গাও পাবেন না কথিত হ্যাঁ। কে বলছে কে শুনছে তাকে কে শুনছে ধারাবাহিক লেখা যে কোনো রাজনীতিটা শোনেন তার তাদের কাছে এর কোনো সিলসিলা নেই সনদ নেই কথিত কে করল কে শুনছে এই ব্যাপারটা ওরা কোথায় যাবে ইসলাম খেলা বলবে এই জন্য আল্লাহ তারা আমাদের কিতাবের মধ্যে নিজেরা হাত দিয়ে লেখে কোরআন হাত দিয়ে লেখে মন করা তাদের আলেম সুন্দর আসলো না হাজার মিলিন্দুল্লাহ তারা জনগণের বুঝায় এটা আমার পক্ষে না দেবে আর বলতেছে আল্লাহ পক্ষে আল্লাহ বলতেছে অমাহ তখন আল্লাহ পক্ষ দিবে না যেহেতু আল্লাহ তালা ওইসব কিতাব সংরক্ষণ করার কোন দায়িত্ব নেই নাই এই গ্রন্থটা হাত দিয়ে লিখে পাবে কিন্তু পুরানো মধ্যে হাত দিয়ে লিখুন না কোন কোনো জায়গায় চালাতে হবে কোরআনের মধ্যে একটা শব্দ পেশন করে দিলে পিছনে দশ হাজার চলে গেছে ওই তারা তারার কোরআনেওয়ালা আবেদটা যত বড় সাইকেল আপনি হোক কুতুবুল আলম হোক মুজাদ্দে মিল্লাক হোক একটা বাচ্চা হবে তাকে থাকবে আর প্রথম একটা বাচ্চা পিছনে দাঁড়ায় রয়েছে আর তারা পড়াইতেছে একজন সাইকেল হাতে একটা হরফ যদি ছাড়ে ওই সাত বছরের বাচ্চা ওই দিতে বাস করবে কি করবে সাথে সাথে কি শুনছে লোকমা দিয়ে কি এই কিতাব আল্লাহ তালা নিজেই নির্বাচন করার দায়িত্ব নিচ্ছে এখানে একটা হরফ একটা ভুক্তা এদিক করার কোন সুযোগ বাকি রাখে মশলা দিয়ে ইমান করলে কৃষকের লোকমা দেওয়া জরুরি অনেক নিশ্চয়ই হবে তাদের কমিটির দায়িত্ব ওই হাফেজের পিছনে আরো তার হাফেজ খারাপ হয় আমরা একটু ভুল করলে দুঃখকে দিই এই অজিব আদায় করার জন্য পিছনে নামে রাখা মসজিদ কমিটির জন্য জরুরি আমি তাহলে গুণা করা হবে অনেক বস্তিতে রাখে না আমাদের আবেদন সারা হবে হ্যাঁ, যেখানে সার রসুল্লাহ সাল্লাহ আছে নামাজের উপাধিত হয়েছে নামাজের তারা আটকে যার উপরে আসমান থেকে নাজের হয়েছে তিনিও আটকেছেন আপনার আমাদের এত তুফার করতে গেছে কেন রসুলের দিনে ব্যস্ত লাগছে কিন্তু লুকমা দিতে হয়েছে আপনি এর থেকে কোনো তুফার করতে নিয়ে আসেন ভালো কথাই এই কথা বলে আমি না রাখা ভুল যাই হোক আমি বলতেছিলাম ওই তিনটা জিনিস দিনের বুনিয়াদি কথা কিন্তু আল্লাহকে কোরআনে বলতেছে চব্বিশ ঘন্টা চাকরিটি করো প্রত্যেকটা কাজে আমার রসুলকে সামনে রাখো উনি বলেন আদর্শ আমি গত জোয়ারকে বলেছিলাম এই সব আদর্শ গুলো ব্যক্তিকে ঠিক করতে গেলে বুনিয়াদি ভাবে আপনাকে তিনটা সুন্দর ঠিক করতে হবে এটা একটা আলোচনা কি সে তিনটা সুন্দর এক নম্বর হলো সালামকে সহিষ্ণু করে আগে আগে ব্যাপক হারে দিত সালামকে সহিষ্ণু করে আগে আগে আপনি আগে কিছু চেষ্টা করেন ব্যাপক হারে দিতে হবে আমরা যে সালাম দিচ্ছি গলত এর কোনো সব কিছু গুণা হয়েছে সবের কিছু নেই আমরা সালাম আপনাদের দিচ্ছি এটা কোনো রসুনের সালাম না আমাদের সালাম কি সালাম আলাইকুম সালাম আলাইকুম তাহলে আমাদের সালাম এটা কিছুই নেই সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন তো এই শুরুতে সালামের শুরুতে যে আজ একশো জন মুসলমানের মধ্যে একশো জন এই আটাকে উচ্চারণ করে পনেরো মনে মনে করে মনে মনে করার কি গ্রহণযোগ্য না শোনাই বলতে হবে আটাকে শোনাই বলে না সালাম বলো যে সালাম দেয় সে বেশি সব পায় জব দেয় সে কম সব পায় এটা সবই বেশি কেন গলম ফলাম এই জন্য আপনার খুব খেয়াল রাখবেন আর যেন আপনার ফলতা শুনতে পায় আসসালামু আলাইকুম খুব ক্লিয়ার শুনতে দুই নম্বর আসসালামু এটাকে মো বলা যাবে না ময়কারে মানে মো বলা যাবে না বলতে হবে আসসালামু সব আসসালামু তারা গলায় লাগায় আলাইকুম এই হাতে ভুল হয় হাতে শোনা যায় না আর মুখানে কি হয় মো মানে কি হলো এটা মানে বাজারে গেলেন বেজার পেছনে বেজার যাবেন না তখন অর্থ হবে বাজারে বেজার করে বাজারের অর্থ কি আর বেজারের অর্থ কি রেজাল্ট মানে তো অসন্তুষ্ট অসুবিধা এই জন্য মো পাওয়া যাবে না আরবিতে কোনো ওকার নেই আরবিতে কোনো ওকার নেই আরবিতে কোনো একার নেই যেগুলো আপনারা একার মনে করেন সবগুলো অস্বীকার যেগুলো ওখান মনে করেন সবগুলো কি অস্বীকার পুরা কোরআন শরীরে এক জায়গায় একারা যের মধ্যে একার বিসমিল্লাহি নদী পথে যখন ভ্রমণ করবেন নৌকাতে হোক লঞ্চে হোক ফেরিতে হোক তখন যে দোয়াটা করতে হয় ওইখানে আসে এই এক জায়গায় জেলের মধ্যে আছে এক জায়গায় পুরো কোরআন এক হে আলহামদুলিল্লাহ হে হবে হাত ধোলাই করতে হবে মুখটাকে ক্লিয়ারলি করতে হবে জবটা কেমনে ও আলাই কুমুস সালাম ও আলাই কুমুস সালাম বলে ওয়ালাইকুম সালাম কেউ বলে ওয়ালাইকুম সালাম আর কেউ বলে ওয়ালাইকুম আসসালাম এগুলো গলত শব্দ হলো ওয়ালাইকুমুস কুমুস কিন্তু ভুলও বলা যায় সালামের সময় হাত তোলা খ্রিস্টানদের তৈরি ইসলামে না যায় আমরা সালাম সালামের সময় হাত তুলে গেলাম সালাম করার সময় হাত তুলে গেলাম ইসলামের এসে খ্রিস্টানদের তৈরি যায় একান্ত যদি জিনিস থেকে কাউকে সালাম করেন যেখানে আপনার আওয়াজ না পৌঁছার সম্ভাবনা এইখানে হাত তোলার অনুমতি দেওয়া হয়েছে কাছে সালাম করবেন আবার হাত তুলবেন কোনো অনুমতি না যাই অর্থাৎ আমরা থেকে এটাই শিখাই হাত তুলে সালাম করবো শিখাই কিনা গলতটাই শিখাই এই এক ভুল দুই নম্বর ভুল জব যে দেয় উনি গণ্যমান্য ব্যক্তি হলে মনে মনে জব দেয় গণ্যমান্য ব্যক্তি হলে কি করে মনে মনে জব দেয় মাথা লাগায় দিলাম তোর এহসান করলাম তোর দেওয়া সুন্দর এই অর্ধেক তখন আদায় হবে যখন আপনার দশটা সালাম দেওয়ালা শুনতে পাইবে যদি শুনতে না পায় আপনার জব আদায় হবে মনে মনে দিলে শুনবো কেমনে সালাম দাতা শুনবো কেমনে এই আর এক গুণ বুঝলেন কিনা এটা হাতও তোলা যাবে না মনে মনেও সালাম দেওয়া উচিত দিলে হবে না তোলাই দিতে ভুল তো এক নম্বর কথা সহি যুদ্ধ তার মধ্যে এই কথাগুলো আসে দুই নম্বর আগে আগে দিতে হবে সাধারণত গণ্যমান্য লোকেরা আগে আগে দেয় অপেক্ষা করে যে অপরাধ পক্ষ আমাকে দিক শিক্ষক অপেক্ষা করে ছাত্রের দিক বয়স্ক লোক অপেক্ষা করে রাস্তায় দিক এটা গলত করি আল্লাহ রসুল নিজে বাচ্চাদেরকে আগে দিতে আল্লাহ রসুল নিজের বিবিদেরকে আগে খেলা দিতে আল্লাহ রসুল উম্মতকে আগে দিতে রসুলকে সম্মান দিতে আছে আর একজনের সালাদ আপনার বসে থাকে হ্যাঁ? চিন্তা কর সালাম দেওয়া সুন্দর কিন্তু সুন্দর সব দেখে এখানে জব দেওয়া অজিব কিন্তু অজিবের সব কম আগে দিতে হবে আগে দিতে হবে তাই আপনি যত বড় সম্মানই হোক আগে দিতে হবে আপনার ছোট বাচ্চাকে আপনি আগে দিবেন আপনার দিদিকে আপনি আগে দিবেন আপনি হুজুর আপনার মুস্তালিকে আপনি আগে দিবেন হাতির কাছে যে আগে সালাম দেয় আল্লাহ তালা তাকে অহংকার থেকে মুক্ত করে দেয় যে আগে সালাম দেওয়ার অভ্যাস করতে পারে তাকে আল্লাহ তালা অহংকার থেকে মুক্ত করে দেয় আগে আগে দিতে হবে এবং বেশি বেশি দিতে হবে তাহলে মুসলমান বুঝতে পারলে সালাম দিয়ে সালাম দেওয়া যায় মুসলমান বুঝতে পরিচিত হোক না না হোক সালাম দিবি হ্যাঁ আমার আত্মীয় হলে দিব পরিচিত হলে দিব কোনো দরকার মুসলমান সালাম দেবে আল্লাহ তালা অনেক পাপ দান করে আপনার স্বাস্থ্যের মধ্যে বরফত দান করে আপনার আল্লাহ বানাই দেবে হাদিস ছিল আর না ছিল মুসলমান বুঝতে পারলেন সালাম একজনের কাছে একজনের সাথে একদিন আপনার দশবার দেখা হবে কিছু করতে হবে বিভিন্ন রাস্তাঘাট করতে একই লোকের সাথে দশবার দেখা হবে কি করতে হবে দশবার সালাম অথচ আমাদের দেশে প্রচলন না থাকায় একজনকে দুইবার সালাম দিলে তো আপনার এক ভাষণের শিক্ষক আমাদের বলেছে উনি বিল্লার উনি তার এক ছাত্র সেও ভাষণের শিক্ষক হয়ে গেছে একদিন কয়েকটা দেখা হয়েছিল দিল্লি মন্দির উঠানামা করছে তিনি যত দিনদার ওলামাদের সাথে চলে তিনি সব বাড়ির সালাম দুই তিন বন্ধন হয়ে গেছে এক ছাত্র একদিনে কয়েকটা পরে ছাত্র ওই খাস আপনি কি মজা করতেছেন আমার সাথে হ্যাঁ সাগরের প্রফেসর যদি থাক আপনি করতেছেন সে বুঝতে আমাকে তো এতবার দিল তাহলে সারা বাসা কি করতেছে মজা করতেছে যদি মজা একই দিন বলেন না কেন কিন্তু বিচারা আপনি শিক্ষক হয়ে গেছে কিন্তু সালানা মজা এই হলো ইংরেজি সিলেবাস সর্বোচ্চ বিদ্যাপীঠের এসে শিক্ষক কিন্তু সালারের মশলা কথা শিখা কোভিড হয় এই শিক্ষা দিয়ে আমাদের ছেলেদেরকে লাভ দিকে কত দূরে নিয়ে ফেলা হয়েছে আপনি দেখেন আর একটা ঘটনা আমরা ছেলেদেরকে শিখাই দিই বর্ষে বাড়ি গেলে বাপ্পাকে সালাম দেওয়া বাপ্পার সাথে মুস্তাফা করবা বাপের সাথে তোলা করবা শিখাই দিই এক সপ্তাহ বাড়ি যায় বাপের খালাপ করছে খালাপ করলে হ্যাঁ বাপ অশিক্ষিত মানুষ এখন তার কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে তো ছেলেটা বাপের দিলাম যে এরকম ব্যাগ হয়ে আসছে তো কি ব্যাগ হয়ে আসছে আমার খালাম চিন্তা করছে বাবাকে তুমি চিন্তা করতে আমার খালাম আমি কি তার কোনো পথ আমার সালাম দিতে বাসে আজকে স্বজনের কাছে ছেলে মুখে অভিযোগ করছে দেখেন বাসে যা দিলাম কত ব্যাগ হয়ে আমার খারাপ আমি কি তার কোনো পথ লাগে নাই আমার খারাপ দিব তাহলে আপনি এখন চিন্তা করেন আমাদের মূর্খটা কোথায় যায় গেছে হ্যাঁ, ছেলেটা আরাম দিতে বলে বাসে নারাজ হয়ে গেছে নারাজ হয়ে অন্য লোকের কাছে অভিযোগ ছেলের খারাপ পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কে তার বাপা এই হলো ব্যক্তিটা সুন্দর ঠিক করলে সবগুলো সহজ হবে তার প্রথমটা হলো খালাসকে আমি কিন্তু বলে জিজ্ঞেস করবো আপনাদেরকে যে শব্দ বলছি যে শব্দ করে দিবে খালামকে বহিষ্কৃত করে আগে আগে ব্যাপক হারে দিতে হবে তিনটা আমি লাগাইছি শব্দ লাগাইছি বহিষ্কৃত করে আগে আগে ব্যাপক হারে দিতে হবে এটা এক নম্বর কি এক নম্বর আরো এগুলো একটা বলার টাইম নেই আমি বলবো এই এক সপ্তাহ এই একটা এই এক সপ্তাহ কি করেন যে খবরটা একটু দিলাম এটা এই এক সপ্তাহ এই তিনটে সত্য সহকারে বস্ত্র ফেলে আছে আপনার সপ্তাহ আটটা সমস্যা হবে হয় আল্লাহর পক্ষে তো ভালোই হলো আমি স্পিচটা একসাথে বলার টাইম পাইলাম না একটাই বললাম সেটা একটা অন্তত প্র্যাকটিক্যাল বক্তব্য কি পাওয়া গেল টাইম পাওয়া গেল বক্তব্য গেল আপনার দিদিকে আপনি আগে দিবেন আপনার ছোট মেয়েকে আপনি আগে দিবেন এটা বলে ইনশাআল্লাহ বাকিগুলো শোনানো হবে এইগুলো আমল এসে গেলে বাকিগুলো স্পেক্ট করা কি হয়ে যাবে একদম এগিয়ে আল্লাহ তালা আমাদেরকে কফির দান করেন ও আসলে দাওয়ানা